আল্লাহ চারিদিকে দেখি আমি সকাল সাজে আমাকে দিল ফুল ফল ভবানের মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভবানের মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভবানের মাঝে মৌমাছি গুনগুনে কার নাম জপে মৌমাছি গুনগুনে কার নাম জপে কার নাম যে ওটে ভেবের মাঝে গে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিন ফুল ফল ভোপানের মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিন ফুল ফল ভোপানের মাঝে আজানের সুরে সুরে সিজিদাই ঝুঁকে পড়ে আজানের সুরে সুরে সিজিদাই ঝুঁকে পড়ে কার নাম জপি মরা গাই গুন গান আল্লাহ মহান আল্লাহ তিনি আল্লাহ মহান আল্লাহ সেজে আল্লাহ মহান সে সেজে আল্লাহ আল্লামহান আল্লাহ সেজে আল্লাহ মহান চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভূপানির মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভবনের মাঝে মৌমাছি গুনগুনে কার নাম জপে মৌমাছি গুনগুনে কার নাম জপে কার নাম বেজে ওঠে ভেবের মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভবনের মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভুবনের মাঝে ভোরের পাখি আজ সরি সরি কার নাম জপে চলে বহু দূরে ভোরের পাখি আজ সরি সরি কার নাম জপে চলে বহু দূরে ভোরের পাখি আজ সরি সরি কার নাম জপে চলে বহু দূরে ভোমরার মুখে আজ কাঘারি নাম ভোমরার মুখে আজ কাঘারি নাম বাতাস বয়ে চলে আল্লাহ মহান আল্লাহ মহান যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান দেখি পাহাড়ের ঝর্ণা ধারা কল কল রবে বইছে তারা দেখি পাহাড়ের ঝর্ণা ধারা কল কল রবে বইছে তারা দেখি পাহাড়ের ঝর্ণা ধারা কল কল রবে বইছে তারা দেবের দোলাই বাজে কাহারি নাম দেবের দোলাই বাজে কাহারি নাম কাহারি নামে মোরা গাই গুনগান আল্লাহ মহা আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভুবনের মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভুবনের মাঝে মৌমাছি ঘুম গুনে কারি নাম জপে মৌমাছি ঘুম গুনে নাম জপে কার নাম বেজে মঠে ঢেবের মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে ফুল ফল ভুবনের মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভুবনের মাঝে আজানের সুরে সুরে সে যে দাই ঝুঁকে পড়ে আজানের সুরে সুরে সে যে দাই ঝুঁকে পড়ে কারে নাম জপি মরা গাই গুন গা আল্লাহ মহান আল্লাহ মহান সেজে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সেজে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সেজে আল্লাহ মহান আকাশ মাঝে ওই চন্দ্র তারা মিটি মিটি জলে কার ইশারা আকাশ মাঝে ওই চন্দ্র তারা মিটি মিটি জলে কার ইশারা আকাশ মাঝে ওই চন্দ্র তারা মিটি মিটি জলে কার ইশারা কার দানে উঠেছে সূর্য রবি কার দানে উঠেছে সূর্য রবি বলো এসব কিছু কাগারি যে সা মহান আল্লাহ মহান আল্লাহ মহান সেজে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সেজে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান মাসুমালম আমি আতহারা দেখি অপরব পৃথিবী সারা মাসুমালম আমি আতহারা দেখি অপরব পৃথিবী সারা মাসুমালম আমি আতহারা দেখি অপরব পৃথিবী সারা আবু সালে কে নিল তোমারি জান আবু সালে কে নিল তোমারি জান সেই তো প্রভু মোদের স্রষ্টা মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভুবানের মাঝে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভুবানের মাঝে মৌমাছি গুনগুনে কার নাম জপে মৌমাছি গুনগুনে কার নাম জপে কার নাম বেছে মোটে ভেবের মাঝে গে চারিদিকে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভুবানের মাঝে চারিদিকে কে দেখি আমি সকাল সাজে কে দিল ফুল ফল ভুবনের মাঝে আজানের সুরে সুরে সেজে তাই ঝুঁকে পড়ে আজানের সুরে সুরে সেজে তাই ঝুঁকে পড়ে কানে নাম জপি মরা গাই গুন গান আল্লাহ মহান আল্লাহ মহান যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ